আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন খায়বার বিজয়ের পর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সেখানে অবস্থানকালেই আমি তার নিকট গেলাম এবং বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাকেও অংশ দিন তখন সাইদ ইবনু আসের কোনো এক পুত্র বলে উঠল হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে অংশ দিবেন না আবু হুরাইরা রদিল্লাহ তাল্লাহ্ন বললেন সে তো ইবনু কাউকালের হত্যাকারী তা শুনে সাইদ ইবনু আসের পুত্র বললেন যান পাহাড়ের নিম্নদেশ থেকে আমাদের নিকট আগত বিড়াল মাসি জন্তুটি তার কথায় আশ্চর্য বোধ করছি সে আমাকে এমন একজন মুসলিমকে হত্যার দায়ে অভিযুক্ত করেছে যাকে আল্লাহ তালা আমার হাতে সম্মানিত করেছেন এবং যার দ্বারা আমাকে লাঞ্ছিত করেননি আব্বাস রদিয়াল্লাহ তাল্লাহ্ন বলেন পরে তাকে অংশ দিয়েছেন কি দেননি তা আমার জানা নেই সুফিয়ান রহমতুল্লা আলাহি বলেন আমাকে সাইদি রহমতুল্লা আলাহি তার দাদার মাধ্যমে আবু হুরাইরা রহমতুল্লা আলাহি থেকে হাদিসটি বর্ণনা করেছেন আবু আবদুল্লাহ ইমাম বুখের রহমতুল্লা আলহী বলেন সাঈদি হলেন আমর ইবনু ইয়াহিয়া ইবনু সাঈদ ইবনু আমর ইবনু সাঈদ ইবনু আস